কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া সারতে হবে তা কি তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া সারতে হবে তা কি তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকি তুমি জানো এই দুনিয়া নিচে মায়া তা তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তা তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তা তুমি জানো এই দুনিয়া এসে তুমি কত কি যে করলে ভাই জানো একদিন যেতে হবে বেঁচে থাকার উপায় নাই বেঁচে থাকার উপায় নাই এই দুনিয়া এসে তুমি কত কি যে করলে ভাই জানো একদিন যেতে হবে বেঁচে থাকার উপায় নাই বেঁচে থাকার উপায় নাই আজরাইল দৌড়লে পরে সময় না দেবে কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া সারতে হবে তাকে তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া সারতে হবে তাকে তুমি জানো এই দুনিয়া নিচে মায়া তাকি তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া সারতে হবে তাকে তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া সারতে হবে তা কি তুমি জানো এই দুনিয়া এসে তুমি ভাবছো মনে মনে এমপি হবে মন্ত্রী হবে চিনবে সর্বজনে তোমায় চিনবে সর্বজনে এই দুনিয়া এসে তুমি ভাবছো মনে মনে এমপি হবে মন্ত্রী হবে চিনবে সর্বজনে তোমায় চিনবে সর্বজনে আল্লাহ যেদিন রাত দিবে তুই পাবি না রে হাই কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকে তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকে তুমি জানো এই দুনিয়া নিচে মায়া তাকে তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকে তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকে তুমি জানো মানব গড়া আইন নিয়ে চলছো দুনিয়াতে আল কোরআনকে ছেড়ে দিয়ে কি যে ভাবছো বসে তুমি কি যে ভাবছো বসে মানব গড়া আইন নিয়ে চলছো দুনিয়াতে আল কোরআনকে ছেড়ে দিয়ে কি যে ভাবছো বসে তুমি কি যে ভাবছো বসে মানব গড়া আইন নিয়ে চলছো দুনিয়াতে আল কোরআনকে ছেড়ে দিয়ে কি যে ভাবছো বসে তুমি কি যে ভাবছো বসে আল কোরআনের আইন ছাড়া শান্তি তুমি পাইবা না কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে থাকি তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে থাকি তুমি জানো এই দুনিয়া নিচে মায়া থাকি তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকি তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকে তুমি জানো কারাইন মানো রে বন্ধু কারাইন মানো এই দুনিয়া ছাড়তে হবে তাকে তুমি জানো